বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে যে অর্থ জমায় ও উহা বারবার গণনা করে يحسب أن ماله أخلده সে ধারণা করে যে তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখিবে كلا لينبذن في الحطمة কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায় وما أدراك ما الحطمة তুমি কি জানো হুতামা কি نار الله الموقدة ইহা আল্লাহর প্রজ্বলিত হুতাসন التي تطلع على الأفئدة যাহা হৃদয়কে গ্রাস করিবে إنها عليهم مؤصدة নিশ্চয়ই ইহা উহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিবে في عمد ممددة দীর্ঘায়িত স্তম্ভসমূহে